বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى متفق عليه وللخمسة وصح ابن حبان بلفظ صلاة الليل والنهار مثنى مثنى وقال النسائي هذا خطأ পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নিয়মিত চলছে আশা করি আপনারা সাগ্রহে আপনারা আমাদের এই দার্স আমাদের এই শিক্ষা কোর্স হাদিসের দার্স তালিম আপনারা নিয়মিত দেখছেন শুনছেন এবং এর মাধ্যমে জীবন গড়ার চেষ্টাও করছেন আবদুল্লাহ বিন ওমর আল্লাহ তালা আনু থেকে যে হাদিস আমরা পাঠ করেছি তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন সালাতুল্লাইলি মাসনা মাসনা রাত্রির সালাত দুই রাকাত দুই রাকাত অর্থাৎ রাত্রির রাকাত রাত যতই রাকাত হোক সেই সালাতের আদায়ের পদ্ধতি হবে দুই রাকাত করে দুই রাকাত করে পড়ে সালাম ফিরে দিতে হবে দুই দুই করে পড়ে সালাম ফিরাতে হবে একসঙ্গে চার পড়া এটা আসলে সুন্নত নয় বরং সুন্নত হলো দুই দুই করে পড়ে সালাম ফিরে দেওয়া ফাইজা খাসি মুসুবাহা যখন সকাল হয়ে যাওয়ার ভয় করবে অর্থাৎ শুভে সাদেক হয়ে যাওয়ার ভয় করবে সাল্লা রাকাতান ওয়া হেদাতান এক রাকাত সলাৎ আদা করে নেবে তু তিরুলাহু মা কাদসাল্লা আগের যা পড়েছে সেটার বেতর হয়ে যাবে কারণ রাত্রের সালাত বেতরের নামাজ সর্বশেষে আদায় করা উত্তম যেটা আমাদের পরবর্তী হাদিসে আসবে তাহলে এই হাদিসে এটা বুখারি মুসলিমের হাদিস বোঝা গেল রাত্রের সুন্নত নফল নামাজগুলি দুই রাখা দুই করে তারাবির সালাত হোক তারাবি তাহাজ্জদ আর কিয়ামুল্লাইল যাই বলুন না কেন সেটা দুই দুই করে পড়ে আদা করতে হবে আর যখন সকাল হয়ে যাওয়ার ভয় করবে সেহরি খাওয়ার সময় হয়ে যাবে তখন করবে কে এক রাকাত বেতর পড়ে নেবে এটাই হবে রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যত অনিল খামসা পাঁচজনের বর্ণিত অর্থাৎ আহমাদ আবুদ নাসি তিরমিজ ইবনে মাজা এবং ইবনে হেব্বান সহি বলেছেন বেলফ শব্দ হলো সলাতুল্লাইলি ওয়ান্নাহারি মাসনা মাসনা এখানে রাত ও দিনের নফল সালাত সুন্নত সালাত দুই দুই করে এই যে পাঁচজন আর ইবনে হেব্বানের বর্ণনায় লাইল মানে রাত্রির সঙ্গে দিনের কথাও বলা হলো এই দিন এই শব্দটা কেউ কেউ বলেছেন অতিরিক্ত শব্দ বর্ণাকারী তার পক্ষ থেকে ভুল করে এটাকে বাড়িয়ে দিয়েছে তবে মনে রাখতে হবে ইমাম বখের রহমাতুল্লাহ আলাই সহ বেশ কিছু মহাদিসিনরা বলেছেন যে ওয়ান্নাহারে শব্দটাও সহি কারণ ছানবিনের আলোকে সেটা সহি সাব্যস্ত হয় তাই দিনের সালাদ গোলেও দিনের সালাদ যেগুলি নফল এবং সুন্নাত সেগুলো দুই দুই রকাত করে পড়তে হবে এটাই হলো উত্তম তবে চার পড়াও জায়েজ রয়েছে তাহলে দুই দুই করে আমরা দিন রাত্রের সালাত আদা করব সালাম ফিরাই দিব এটাই হবে উত্তম যেহেতু ওয়ান নাহার দিনেও দুই দুই কথাটা অনেক মহাদিসদের নিকটে সহি বলে বিবেচিত এখানে ইমাম নাসাই বলেছেন যে ওয়ান নাহার শব্দটা ভুল করে ওহাম করে বর্ণাকারী বলে দিয়েছেন তবে এর আগে আমরা বললাম যে মহাদেসিনরা অন্নাহার দিনের সালাদগুলো দুই দুই রাকাত এটা কিন্তু কি করেছেন সাব্যস্ত বলে আখ্যায়িত করেছেন ওয়ান আবি হুরাইরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل أخرجه মুসলিম আবু হরেরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আফজালুসলাহ ফরিদা ফরজ সালাতের পরে সর্বোত্তম সলাত হলো কি রাত্রির সলাত সেটা তারাবি বলেন আর তাহাজুদেই বলেন আর লাইল বলেন এখানে একটা কথা মনে রাখতে হবে যে লাইল তাহাজুদ তারাবি একটাই জিনিস এটাই হলো সঠিক মত যারা এটাকে বিভিন্ন কথা বলেছেন যে তারাবি ভিন্ন আর তাহাজুদ লাইল ভিন্ন আসলে আমরা বলবো তারাবিহ বলে হাদিসে কোনো শব্দ আসে নাই তারাবি বলে কোরআনে এ ধরনের কোনো শব্দ আসে নাই এটা পরবর্তী ওলামাদের নামকরণ তাই কিয়ামুল্লেল বা তাহাজুদ বা তারাবি একটাই সলাৎ যারা বলেছেন এটাই অত্যন্ত শক্তিশালী মত হাদিসের আলোকে যদি আমরা যাচাই বাছাই করে দেখি তাহলে কিন্তু একই সলাৎ বলে প্রমাণিত হয় আলাদা ভিন্ন কোনো সলাৎ নেই যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ তাহলে সুন্নত নামাজের মধ্যে দিনের চাইতে রাত্রির নফল সুন্নতগুলি উত্তম এটাই আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ান আবি আইয়ুব আনসার রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البتر حق على كل مسلم من احب ان يوتر بخمس فليفعل ومن احب ان يوتر بثلاث فليفعل ومن احب ان يوتر بواحده فليفعل رواه الاربعه الا الترمذي وصححه ابن حبان ورجح النسائي وقفا আবু আইয়ুব আনসার রাজিয়াল্লাহ তালাম থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আল বিত্র হাক্কুন আলা কুল্লে মুসলিম বেতরের সালাত প্রতিটি মুসলিমের জন্যে সাবেদ সুসাব্যস্ত প্রতিটি মুসলিমের জন্যে বেতরের সালাত আদায় করা এটা সাব্যস্ত সুন্নত দ্বারা ইবনুল মঞ্জের এই হানিসটি বর্ণনা করেছেন এইভাবে আল বিত্র হাক্কুন বেতর সাব্যস্ত ওয়ালাইসাবি ওয়াজেব এটি ওয়াজেব নয় মানে এটি কেউ কেউ আবার এই হানিস দ্বারা ওয়াজেব বেতরকে সাব্যস্ত করতে চেয়েছেন অধিকাংশ ওলামাদের নিকটে সমস্ত মহাদিসিনদের নিকটে বেতরের সালাদ সুন্নতে মোয়াক্কাদা যদিও কেউ কেউ এটাকে কি বলেছেন ওয়াজিব পর্যায়ে বলেছেন এবং ওয়াজিবের পক্ষে এই হাদিসটিকে দলিল হিসাবে প্রমাণ হিসাবে নিয়ে এসেছেন কিন্তু এখানে অন্নবর্ণ আছে আছে আলমিত্র হাক্কুন ওয়ালা হিসাবে ওয়াজেব সরাসরি হাদিসের অন্নবর্ণ আছে যেটা ওয়াজেব নয় তাহলে হাদিস দ্বারাই এটা ওয়াজেব না হাদিসের শব্দেই পাওয়া যায় তাহলে আল মিত্র হাক্কুন আলাকুল্লি মুসলিম বেতর প্রতিটি মুসলিমের প্রতি সুসাব্যস্ত শরীয়তে মান আহাব্বাইউতেরাবে খামস যে পাঁচ রাকাত বেতর পড়তে চাইবে সে পাঁচ রাকাতে আদা করবে অমান আহাব্বাইউতেরাবে সালাস যে তিন রাখাত বেতর পড়তে চাইবে তিন পড়বে তাহলে পাঁচ যে চাইবে পাঁচ যে তিন চাইবে তিন ওমান আহাব্বাইউতেরাবে ওয়াহিদা ফালিয়াফ আল আর যে এক রাখাত বেতর চাইবে সেও সেটাই করবে রাহু আরবা হাদিসটি চারজনে বর্ণনা করেছেন ইল্লা তিরমিজি তিরমিজি ব্যতিরিকে অর্থাৎ আবদাসাই ইবনে মাজা ও সাহবন হেব্বান ইবনে হেব্বান হাদিসটিকে সই বলেছেন পাঁচ যে পড়তে চাইবে পাঁচ বেতর যে তিন পড়তে চাইবে তিন যে এক চাইবে এক তাহলে এর দ্বারা প্রমাণিত হলো বেতনের সালাত এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এক এক সময় এক একটা পড়া এটাই হবে আমাদের শূন্য সম্মত বাকি যে কোনো একটা সবসময় যদি পড়ে সেটা হবে জায়েজ এক্ষেত্রে আরো এক কথা মনে রাখতে হবে যারা শুধুমাত্র তিন রাকাত সুন্নত মনে করেন এটা কিন্তু হারিসের সাথে মিল ধরে না হারিসে বলছে একটা আর আমরা বলিলাম আর একটা এটা কি হাদিসের কথা হলো এই আমরা বলবো যে আপনি যদি তিনি সবসময় পড়েন কিন্তু এর মানে এই না যে সই হাদিস দ্বারা সাব্যস্ত যেগুলি সেগুলিকে অস্বীকার করা অমান্য করা এক রাখা সালাত নাই এমন ধরনের কথা বলা এটা কিন্তু মোটেই একজন রাসুলের প্রিয় রাসুল সাল্লামকে ভালোবাসেন এমন একজন উন্মতির কাজ কি করে হতে পারে এজন্যে কেউ যদি কোনো একটা আদা করেন অন্যটাকে অস্বীকার করা বা অন্যটাকে খারাপ জানা এটা কিন্তু কখনোই রাসুলের ভালোবাসার বহির প্রকাশ নয় মনে রাখতে হবে এক এক সময় এক একটাই আদা করা সুন্নত এই সুন্নতি আমল করব আমরা বাকি আপোষের মধ্যে এ নিয়ে কোনো গণ্ডগোল করব না এটাই হবে আমাদের আপনাদের জন্য নসিয়াত দর্শক শ্রোতা মন্ডলী আমরা একটা ছোট্ট বেরকের পরে আবারও ফিরে আসবো হাদিসে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে হে আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করেন যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নটায় ভারতে পিস টিভি বাংলায় মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানি শেখ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় দিয়ে তাগুতকে অস্বীকার করলো এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজাফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয় মুমিনদের জন্ম যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শরিয়াতের মর্যাদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসলাম দার সাহাদিস আপনাদের কাছে আলিউন আবি তালিব রাজি আল্লাহ তালুর হাদিস তিনি বলেন লাইসাল বিত্রু বেহাতমিন কাহাই আতিল মাকতুবা বেতর সালাত ফরজ সালাতের মতো জরুরি না আবশ্যকীয় নয় ওলাকিন সুন্নাতুন সন্নাহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বরং বেতরের সালাত একটি সুন্নত যা আল্লাহ নবী আহিসাল্লাম আমাদের সুন্নত হিসাবে তিনি শরীয় সম্মত করে দিয়েছেন তাহলে হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি আলী আল্লাহ তালা আনহো রাসুল সাল্লাহ সাল্লাম এর একজন অত্যন্ত নিকটের মানুষ আহলে বাইতের মানুষ তিনি বলছেন বেতর সালাত ওয়াজিব ফরজের মতো নয় বরং এই সালাদটা একটা সুন্নত সালাদ যেটা আল্লাহ নবীর সুন্নত হিসেবে আমাদের জন্য সুসাব্যস্ত করে দিয়েছেন তাহলে এর দ্বারা সু প্রমাণিত হয়ে গেল যে বেতরের সালাদ সুন্নত বরং সুন্নতে মোয়াক্কাদা তাগিদ করা হয়েছে এই জন্য এটাকে ওয়াজিব বা ফরজ পর্যায়ের আমাদের কাছে সহি এবং বিশুদ্ধ কোন দলিল হাদিসের আলোকে নেই রাওয়াহুল নাসাই ও তিরমিদি ও হাসানা ও হাকিম সাহা হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং তিরমিজি তিরমিজি এটাকে হাসান হাদিস বলেছেন আইম হাকিম বর্ণনা করে হাদিসটিকে সহি বলেছেন তাহলে আমরা বেতরের সুন্নতের হুকুম আমরা জেনে নিলাম যেটা সুন্নতে মোয়াক্কাদা ওয়াজিব পর্যায়ের নয় তবে ওলামা ইকরাম বলেছেন যে বেতরের সালাত না পড়ে সে ব্যক্তি একজন রাজুল উৎসু একজন খারাপ মানুষ এই এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত গুরুত্বপূর্ণ সুন্নত যা আল্লাহর নবী হজরত রেখা সুন্নত আর বেতর সবসময় আদা করতেন এজন্যে এটা গুরুত্বপূর্ণ সুন্নত আমরা আদা করার চেষ্টা করব কোনো সমস্যা না থাকলে আমরা ছেড়ে কখনোই দিব না ওয়ান জাবির আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কামা ফি শাহর রমাদান ثم انتظروه من القابلة فلم يخرج وقال إني خشيت أن يكتب عليكم الوتر রাহ ইবনে হিব্বান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রমজান মাসে তিনি কিয়ামুল লাইল করলেন সুম্মান তাদরুহু মিনাল কাবেলা আল্লাহর নবী আলি সালাতাম বরং বুখারি শরীফ হাদিসে আছে যে আল্লাহর নবী আলি সালাতাম মায়েশা বর্ণনা করেন রমজান মাসে তিনি একদিন রাত্রের নামাজ আদা করলেন সাহবা ইকরাম তার সঙ্গে এসে আদা করলেন দ্বিতীয় দিন করলেন আরো লোক ভরে গেল তৃতীয় দিন আরও ভরে গেল তৃতীয় অথবা চতুর্থ দিনে আল্লাহ নবী আলি সালাতাম আর বাড়ি থেকে বের হয়ে আসলেন না সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহম মসজিদে ভিড় জমালেন সবাই অপেক্ষা করলেন ফজরের আজান হয়ে গেল আল্লাহ নবী আলি সালাতাম কেয়ামুল্লাইল ঘরের মধ্যে একাকে আদা করে ফজরের পরে তিনি মসজিদে এসে বললেন আমি জানি তোমাদের উপস্থিতি কিন্তু আমি বের হয়ে আসি না এজন্যে এই ভয়ে যে আল্লাহ যদি এটা তোমাদের প্রতি ফরজ করে দেয় তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে এই ভয়ে আমি বের হয়ে আসি নাই এরপর আল্লাহ নবী আলিসাল্লাম এইভাবেই থেকে গেল তারপর বাকি জামানা আউ জামানা ওমারের প্রথম জামানা ওমারের পরে কি করলেন ওমার রাজিয়াল আনু এটাকে ওবাই কাব এবং তামিমুদ্দারি রাজিয়াল্লাহ তালার মাধ্যমে এগারো রাকাত সালাত আদায় করার জন্য বীর সালাত আদায় করার জন্যে নির্দেশ করলেন যেটা মহাত্মা মালিকের সাইবুল ইয়াজিদের সই হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আল্লাহর নবী আলিসালাম তিনি এখানে বললেন যে ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি বের হয়ে আসি নাই আল্লাহ রব্বুল আলমিন মেয়েরাজের রাত্রি তো পাঁচ অক্ট সালাদ ফরজ করে দিয়েছেন আর নেকি পঞ্চাশ করে দিয়েছেন তাহলে নতুন করে এই ফরজ হওয়ার ভয় করার কারণ কি মহাদিস ইকরাম বলেছেন এর অর্থ হলো এই যে নফল সালাত এটা তো একাকি পড়বে বাড়িতে পড়বে যার যার মতো আদা করবে মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে আদা করা ফরজ হওয়ার ভয় আল্লাহ নবী আলিসাল্লাম করেছিলেন সালাদটা ফরজ হয়ে যাওয়া না বরং এইটা আদা করলে মসজিদে এসে জামাত সহকারে আদা করতে হবে এই ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি বের হয়ে আসেন নাই আল্লাহ নবী আলিসাল্লাম রমজান মাসে সালাত আদায় করলেন সাহাবাইকরামের সঙ্গে নিয়ে এরপরের দিন সাহাবাইকে অপেক্ষা করলেন ফলামিয়াখরোজ তিনি বাড়ি থেকে ঘর থেকে মসজিদে বের হয়ে আসলেন না অকালা পরে বললেন ফজরের পরে এমনি খাসি তুক্তবা কুল বিতর আমি ভয় করি তোমাদের প্রতি এই বিতরকে ফরজ করে দেওয়া হবে এই বিতর অর্থ এখানে কেয়ামুল্লাইল বা তাহাজুদ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 মিত্রু সেই সালাদটি হল বেতরের সালাদ মা বাইনা সালাত ইশা এলাতুল উল ফজর এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এর সময় এই সালাদটা লাল উটের চাইতে উত্তম তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে বেতনের সালাতের গুরুত্ব রয়েছে এর তাৎপর্য রয়েছে এবং এর সময়ও জানতে পারলাম যে এশার সালাতের বাদ থেকে নিয়ে ফজর পর্যন্ত এর লম্বা এক সময় রয়েছে তবে সেই বেতনের সালাত প্রথম রাত্রেও পড়া যায় মধ্যরাত্রেও পড়া যায় শেষ রাত্রে পড়া উত্তম এটাই ছিল রাসুল সাল্লাহ সাল্লামের শেষ আমল যেটা মা এসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন আহমাদ আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এই চারজনই বর্ণনা করেছেন ওসাহাউল হাকিম হাদিসটিকে কিমা হাকিম সহিও বলেছেন ওয়ারাওয়া আহমদ আন আমর ইবনে সোয়েব আন আবি আনজাদ্দি নাহওয়া আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আমর ইবনে সোয়েব তিনি তার বাবা এবং তার বাবা তার দাদা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন এরপরের হাদিস ওয়ান Abdullah ibnul Buraida عن أبيه رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم البتر حق فمن لم يوتر فليس منا أخرجه أبو داود بسند لين وصح الحاكم وله شاهد ضعيف عن أبي هريرة رضي الله تعالى عنه عند أحمد Abdullah bin Buraida রাজি আল্লাহ তালা বর্ণনা করেন তিনি তার বাবা থেকে তার বাবা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আলবিত্র হাক্কন বেতর একটি সুসাব্যস্ত এবাদাত ফামাল্লাম ইউতের যে ব্যক্তি বেতরের সালাদ পড়বে না আদা করবে না ফালাই সামিন্না সে আমাদের অন্তর্ভুক্ত নয় এ হাদিসটি আবু দাউদ দুর্বল সনদে বর্ণনা করেছেন ইমা হাকিম সহি বলেছেন এর একটি মানে এই হাদিসের একটি সাক্ষী বা অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে সেটাও দুর্বল হাদিস মোর আবহাওয়া থেকে আহমাদে মোট কথা এই বেতন না পড়লে আমাদের অন্তর্ভুক্ত না এই হাদিসটি দুর্বল সহি সাব্যস্ত নয় অতএব এই জয়ীফ হাদিস দিয়ে বেতরকে অজীব প্রমাণিত করার চেষ্টা করা মোটেই ঠিক নয় মোট কথা মনে রাখতে হবে বেতর সুন্নতে মক্কাদা অজীব পর্যায়ের যে হাদিসগুলি বর্ণিত হয়েছে বা অজীব যেগুলি দ্বারা প্রমাণ করতে চেয়েছেন হয়তো সেগুলি সত্যিকারে সে অর্থ নয় অথবা সেগুলি হাদিস দুর্বল অগ্রহণযোগ্য কাজী সুন্নত মোয়াক্কাদা বেতর এটাই হলো সঠিক মত যেভাবে হারিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেটাই বলা এবং করা এটাই হবে আমাদের জন্যে হারিসের আলোকে জীবন গড়ার সুন্দর এক পন্থা ওয়ান আয়েশাত রাজি আল্লাহ তালা আনহা কাল মা খান রাসুল্লাহ সাল্লাম ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গাইরে আলা ইহদা আশারা রাকা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন ওয়া তুলিহিন সুম্মাইসাল্লি আর বান ফালা তাস আলান হোসনে হিন্না তুলিহীন সুম্মাইসাল্লি সালাহান কালাত আয়েশা ফাকুল তো ইয়া রসুল আল্লাহ আতানামু কাবলা আন তুতির কালা ইয়া আয়েশা ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কালবি মুত্তাফাকুন আলাই আয়েশা আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী আলাইহিস সালামের রমজানের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে উমুল মুমিনিন আল্লাহর নবী আলিসালাতাম রমজানে কেমন লাইল বা তাহাজ কত রাকাত কি পড়তেন মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বললেন মা খানা ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গাইরে আলা এহদা আশরা রাকআ মা আয়সা বললেন রমজান সম্পর্কে জিজ্ঞেস করছে শুধু রমজান না রমজান এবং রমজানের বাইরে সারা বছর বরং তার সারা জিন্দগিতে আল্লাহর নবী আলিসাল্লাম এগারো রাকাতের বেশি সলাৎ আদা করেন নাই ইউসাল্লি আরবান চার রাকাত পড়তেন দুই দুই করে এরপরে তিনি বসে অনেকক্ষণ বিশ্রাম নিতেন ফলা তাস আল আল হসনেহীন আল তুলিহীন এই সালাত কত সুন্দর করে আর কত লম্বা করে আল্লাহর নবী আদা করতেন এটা জিজ্ঞাসার অবকাশ রাখে না অনেক লম্বা করে অনেক সুন্দর করে আল্লাহ রাসুল সালাত আদা করতেন সুম্মায়ুসাল্লি আরবান এরপরে দ্বিতীয় এতে আবার চার পড়তেন আবার বেশ কিছুক্ষণ তিনি রেস্ট করে নিতেন ফালাতাস আলান হোসনেহীন ওয়াতুলিহিল আল্লাহ নবী আলিসালামের এই চার রাকাত সালাত কি লম্বা আর কি সুন্দর করে ধীর স্থিরভাবে একাগ্রতার সঙ্গে বিনয়তার সঙ্গে আদা করতেন এ ব্যাপারে তোমরা প্রশ্ন করো না চার আর চার কত হলো আট হয়ে গেল আট রাকাত সুম্মায়ুসাল্লি সালাহ আসান এরপরে আল্লাহ রাসুল সাল্লাম তিন রাকাত বেতর সালাত আদা করতেন قالت عائشة فقلت يا رسول الله أتنام قبل أن توتر বেতন না পড়ে কি আপনি শুয়ে যাবেন ঘুমিয়ে পড়বেন এর মানে বোঝা যাচ্ছে যে তিনি চার চার করে আট পড়ে নিয়ে আবার কিছুক্ষণ শুয়ে যেতেন তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসোল আপনি কি বেতর না পড়েই শুয়ে যাবেন তখন তিনি উত্তরে বললেন হ্যাঁ আয়েশা ইন্না আইনাইয়া আমার দুইটি চোখ ঘুমায় ওয়ালায়ানা কালবি কিন্তু আমার কাল্ব ঘুমাই না এটা রাসুসাল্লামের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল অন্তর ঘুমাই না চোখ ঘুমালেও তাই আল্লাহ নবী আলাইসাল্লাম ঘুম থেকে উঠে আবার বেতরের সালাত আদায় করতেন এ দ্বারা বুঝতে পারলাম যে রমজানে এবং রমজানের বাইরে সালাত সেটা কিয়ামুল লাইল হোক আর তাহাজুদ হোক আর তারাবি হোক সেটা কিন্তু এগারো রাখাতেই আল্লাহর নবী আদা করেছেন এটা বোখারি মুসলিমের হাদিস আবদুল্লাহ ইবিন আব্বাসের হাদিসে বোখারি শরীফ হয়েছে যে রাসুল সাল্লামের তেরো রাকাত সালাদ ছিল রাত্রে আর তেরা তেরো রাকাতের ব্যাখ্যায় মহাদিসিন বলেছেন বা পরে আসবে সেটা ছিল কি ফজরের দুই রাকাত সহ তেরো বন্ধুগণ এ পর্বের আমাদের সময় একেবারেই শেষ ওসল্লাহ আলা মোহাম্মদ ওয়াল আলী ওয়াসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সত্যিকার যদি আল্লাহ নবী সালামকে ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে আসছেন সেই দিনটা আমাদেরকে কায়েম দুনিয়ার কোনো অন্যান্য জিনিস যেন আল্লাহ আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায় সম্পূর্ণ সম্মান তাহলে আল্লাহ নবী যে আদর্শ নিয়ে আসছেন যে দিন নিয়ে আসছেন তাহলে সেই দিনকে আমাদেরকে তাসদিক সত্য বলে মানতে হবে মানতে শুধু তৌহিদের রসিকে মজবুত করে ধরাই হল দেখুন আল্লাহ ও রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রতি শনিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল প্রতি রবিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান